ইবনু উমার রদিল্লাহ তালাহু নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন তিনি বলেন যে ব্যক্তি এমন কুকুর পালে যেটি পশু রক্ষার জন্যও নয় কিংবা শিকারের জন্যও নয় তার আমল থেকে প্রত্যহ দু কিরাত পরিমাণ কমে যাবে